আবু তল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাড়িতে প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করেন না বুসরা রহমতুল্লা আলহী বলেন অতপর জায়দ ইবনু খালিদ রদিল্লাহ তাল্লাহ্ন রোগাক্রান্ত হন আমরা তার সেবার জন্য গেলাম তখন আমরা তার ঘরে একটি পর্দায় কিছু ছবি দেখতে পেলাম তখন আমি বুসর উবায়দুল্লাহ খাউলানি রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম ইনি কি আমাদের কাছে ছবি সম্পর্কীয় হাদিস বর্ণনা করেননি তখন তিনি বললেন তিনি বলেছেন প্রাণীর তবে কাপড়ের মধ্যে কিছু অঙ্কন করা নিষিদ্ধ নয় তুমি কি তা শোনোনি আমি বললাম না তিনি বললেন হ্যাঁ তিনি তা বর্ণনা করেছেন